وسلم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়ারব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি নবিয়া করিম সাল্লি সাল্লামের রেশাদ হচ্ছে মান হাফেদামিন মিন উম্মতি আরবাইনা হাদিসান আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করবে মানে হাফেদা মিন উম্মতি আমার উম্মতিদের মধ্যে যে হেফস করবে মুখস্থ করবে স্মরণ করবে চল্লিশটি হাদিস ইয়ান্তাফিউনা বেহা আর ওই হাদিসগুলো থেকে লাভবান হবে লাভ অর্জন করবে শুধু মুখস্থ করলে হবে না শুধু পড়লে বা স্মরণ করলে হবে না সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে তার উপরে আমাল করতে হবে তো নবী বলছেন যদি কেউ চল্লিশটি হাদিস মুখস্থ করে আর তার উপরে আমাল করে বা সাহুল্লাহ আমল কয়ামা ফকিহান আলেমা তো আল্লাহ রব্বুল আলমিন হাসরের দিনে ক্যামতের দিনে তাকে এক ফকিহ এবং আলিমের রূপে পাঠাবে বা গণনা করবে আর ফকিহ এবং আলিমের সম্পর্কে হাদিসে বলা হয়েছে ইমাম নবীদের পরে সর্ব উত্তম শ্রেষ্ঠ স্থান জানাদেরকে দান করা হবে তেনারা হবেন ফকিহান আলেমা ফকিহ ও আলিম ফকিহ অর্থাৎ যারা দিনের সমস্ত মশলা মশাইল জানে তার উপরে আমাল করে এবং সেটা অন্যদেরকেও বলেন আর আলিম জ্ঞানী ব্যক্তি যেনারা শরীয়তের সমস্ত বিধানকে জানেন পড়েন মানেন তার উপরে আমাল করেন এবং সেটা অন্যদের কাছে পৌঁছে দেন তো এনাদেরকে বলা হয়েছে ফকিহান আলেমা আর হাদিসে বলা হয়েছে এই ফকিহ বা আলিম রূপে যদি কেউ হাসরের ময়দানে গুণনা হয় বা কারোর গুনতি যদি ফকিহ বা আলিমের মধ্যে হয় তো আল্লাহ রবুল আলমিন তাকে শেফাতের অধিকার দান করবে যেমন ইমাম নবীরা শেফাত করবেন ওইরূপ আলিমে বা আমাল অর্থাৎ যে আলিম নিজের জ্ঞানের উপরে আমাল করেছেন নিজের শিক্ষার উপরে আমাল করেছেন হাদিস কালাম যেগুলো উনি পড়েছেন জেনেছেন মেনে তার উপরে আমাল করেছেন তাকেও অধিকার দেবেন শেফাত করার তাই হাদিসে বলা হয়েছে কমসে কম সে নিজের পরিবারের বংশের দশজনকে সেফারিশ করে জান্নাতে প্রবেশ করাতে পারবে চিন্তা করুন কত উচ্চ স্থান পাবেন ওই আলিম ওই ফকিহ যে হাদিস কালাম পড়ে তার উপরে আমাল করে যাবে তবে যদি আমাল না করে জেনে শুনে শরীয়ত উপরে শরীয়তের ওপরে যেভাবে আমাল করার হক বা অধিকার রাখে কোরআন হাদিস পড়ে যদি ওইভাবে আমাল না করে তো কিন্তু ওই আলিম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর নবী করিম সাল্লাম বলেছেন বে আমাল আলিমকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে ওই আলিম যে নিজের জ্ঞানের ওপরে শিক্ষার ওপরে আমাল করেনি বা সঠিক শরিয়াতের বিধান বা হুকুম অন্যদের কাছে পৌঁছে দেয়নি তার সম্পর্কে নবী বলছেন যখন ওই বে আমাল আলিমকে জাহান্নামে ফেলা হবে তো তার শরীর থেকে এমন একটি দুর্গন্ধ ছুটবে এমন একটি দুর্গন্ধ বাহির হবে যার দুর্গন্ধে জাহান্নামবাসীরা কষ্টর অনুভব করবে জাহান্নামে অটোমেটিক তারা কষ্টে থাকবে তারপরেও যখন এক আলিমের শরীরের দুর্গন্ধ মানে বেআমাল বদ আমাল আলিম যে দিনের উপরে আমাল করেনি শরীয়তের উপরে সঠিকভাবে আমাল করেনি বা শরীয়তের হুকুম সঠিক জিনিসটা অন্যদের কাছে পৌঁছায়নি তাকে যখন জাহান্নামে ফেলা হবে তো তার শরীর থেকে যে দুর্গন্ধ বাহির হবে তার দুর্গন্ধে পুরো জাহান্নামবাসীরা কষ্ট পাবে আঘাত পাবে নাক চেপে ধরে জিজ্ঞাসা করবে এক অপরকে এ কে যে শরীর থেকে এত দুর্গন্ধ বাহির হচ্ছে যে সহ্য করা যাচ্ছে না সহন হচ্ছে না তখন ফেরিস তারা বলবে এ ওই আলিম যে নিজের ইলিমকে হয় লুকিয়েছিল হককে লুকিয়েছিল আর নইলে নিজের জ্ঞানের ওপরে সে আমাল করেনি বা সঠিক জিনিস অন্যকে বলেনি বলে আল্লাহ রবুল আলমিন তাকে আজ এই সাজা দিচ্ছে মূর্খ যে জানে না জাহিলকে হয়তো আল্লাহ ক্ষমা করবে কিন্তু যে জেনে শুনে হকিকতকে লুকাবে সঠিক জিনিসকে লুকিয়ে রাখবে বা তার উপরে আমাল করবে না তার সাজা কিন্তু বড় কঠিন চিন্তা করুন তার শরীর থেকে এত দুর্গন্ধ বাইর হবে যে অন্যরা সহন করতে পারবে না আর এর বিলকুল অপোজিট যদি কেউ আলিমে বা আমাল হয় সঠিক হাদিস কালাম জেনে মেনে তার উপরে আমাল করে যায় আর সঠিক জিনিস যদি অন্যদের কাছে পৌঁছে দিয়ে দেয় যেমন আমরা চেষ্টা করছি তো ওই সমস্ত আলিমদের সম্পর্কে নবী বলছেন खुदावंद करीम अम्बिया और आइम्मा के बाद सबसे बुलंद मरतबे पे उनको रखेगा অর্থাৎ নবী এবং ইমামদের পরে আল্লাহর অলিরা যে সর্ব উত্তম বা সর্বশ্রেষ্ঠ স্থান পাবেন তার মধ্যে আলিমে বা আমাল যারা নিজের ইলিমের ওপরে আমাল করে যাবে এবং সত্য জিনিস অন্যদের কাছে পৌঁছে দিয়ে যাবে তো সেই সঠিক দিনের ওপরে যত আমাল হবে তাদের দরজা তত বুলন্দ হবে তাদের স্থান তত উচ্চ হবে আর তারা তারা তত সম্মানিত ব্যক্তি হবে আল্লাহর নিকটে তাই আসুন আমি নবী বা মাসুমিন আলহামসাল্লামদের চোদ্দ মাসুমিন আলহামসাল্লামের চল্লিশটি হাদিস আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পড়ছি ছোট ছোট হাদিস এগুলো মন দিয়ে শুনবেন খুব বিস্তারিতভাবে বলার সময় নেই তবে শুধু তর্জমা বা অল্প ব্যাখ্যা করে এই হাদিসগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরব আপনারা এই হাদিসগুলো নোট করুন এর হিপস করুন এর উপরে নিজেও আমাল করুন অন্যদেরকেও বলুন এবং তাদেরকেও আমাল করতে বলুন তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রথম হাদিস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম قال رسول الله صلى الله عليه وسلم من لم يصبر على ذل التعلم ساعة بقي في ذل الجهل أبدا বিহারুল আনোয়ার খণ্ড নম্বর সতেরো হাদিস নম্বর ছত্রিশ প্যারাপৃষ নম্বর ছত্রিশ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তালিম অর্জন করার সময় শিক্ষা লাভ করার সময় কিছুক্ষণের লজ্জিত বা অপমানিত সময়কে সে সহন না করতে পারবে সারা জীবন সে মূর্খতার অন্ধকারে থাকবে অর্থাৎ এখানে বলা হচ্ছে অনেক অনেক সময় আমাদের শিক্ষকগণেরা ওস্তাদরা যখন আমাদেরকে শিক্ষা দেন তো আমরা যদি সেটাকে মনোযোগ দিয়ে না শুনি ভালো করে সেটাকে হিফজ না করি তো অনেক অনেক সময় আমাদের শিক্ষক মশাইরা আমাদেরকে বকেন তো ওই বকলে একটা আমরা লজ্জিত হই বা একটা অপমান মনে করি তো নবী বলছেন ওই অপমান যদি সহন করতে পারো তাহলে তুমি একটা আলিম হতে পারবে তাহলে তুমি জ্ঞান লাভ করতে পারবে আর যদি শিক্ষকের কথায় দুঃখ পেয়ে রাগ করে যদি লেখাপড়া ছেড়ে দাও বা শিক্ষা লাভ করে ছেড়ে দাও তো সারা জীবন মূর্খতার অন্ধকারে থাকবে তাই বলা হয়েছে ওস্তাদের মানে শিক্ষকের মার রহমত বা শিক্ষকের ডাট মানে সে যদি তিনি যদি জ্ঞান দেওয়ার জন্য বকাবকি করেন তো এটাও নিজের জন্য রহমত মনে করে যে উনি আমার মঙ্গল চাচ্ছেন আমার ভালো চাচ্ছেন বলে আমাকে বকছেন আমি হয়তো ভালো করে মুখস্থ করেনি সঠিকভাবে স্মরণ করেনি যেভাবে হাদিস মুখস্থ করার বা শেখার বা পড়ার দরকার ছিল সেভাবে করেনি বলে উনি আমাকে বকছেন তো এটা আমাদের মঙ্গলের জন্য তো এই যে সামান্য সময়ের জন্য হয়তো আমরা নিজেকে লজ্জিত বা অপমানিত মনে করি এই অপমানকে যদি কেউ সহন না করতে পারে নবী বলছেন সারা জীবন সে মূর্খ থেকে যাবে সারা জীবন সে অন্ধকারে রয়ে যাবে তাই শিক্ষা লাভ করার জন্য যদি একটু অপমান সইতে হয় তাও সহন করতে হবে যাতে আমরা জ্ঞান লাভ করে আলিম বা ফকির বা আল্লাহর ওলি হতে পারি দ্বিতীয় হাদিসে নবী করিম সাল্লাম বলছেন ইন্না আনা মান শাইয়া আনা আনা ওয়াক্তা দা বে আমালেনা আমাদের অনুগামী অনুসারী নবী বলছেন শিয়াতনা অর্থাৎ আমার শিয়া আর শিয়া অর্থাৎ অনুগামী ও অনুসারী এ হাদিস কিন্তু নবী নিজের জীবনে নিজের সাহাবিদের জন্য নিজের উম্মাতির জন্য বলেছেন ইন্না শিয়াতনা নিঃসন্দেহে আমাদের শিয়া তারা বা আমাদের অনুগামী অনুসারী তারা মানসাই আনা যারা আমাদের পিছনে চলবে আমাদেরকে ফলো করবে বা আসার আনা আর আমাদের নকশ কদমের উপরে চলার চেষ্টা করবে বা নকশ কদমকে ফলো করে চলবে ওয়াক্তাদাবে না আর কার্যক্ষেত্রে আমালের সময় আমাদের আমালকে দেখে তারা করবেন বা আমরা যেভাবে বলবো সেইভাবে করবেন এরাই হবে আমাদের শিয়া আর এরাই আমাদের সঙ্গে থাকবে যেখানে আমরা থাকবো আল্লাহ আমাদের অনুগামী অনুসারীদেরকেও আমাদের পাশে রাখবে তো আমরা যদি নবীর অনুগামী নবীর ফলোয়ার্স হয়ে ওনার সঙ্গে বা আহলেবায়তের সঙ্গে থাকতে চাই তো ওইভাবে ওনাদেরকে অনুগমন অনুসরণ করতে হবে যেভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের শিয়া বা অনুগামী অনুসারের পরিচয় বলেছেন আগে মাওলা আলী আলাইসলামের একটি হাদিস বিসমুল্লাহ রহমান রহিম ইত্তাকুমা আসি আল্লাহ ফিল খলওয়াত ফাইনাল হা কেমা হুয়া শাহিদ ইয়া ফাইনাল শাহেদা হুয়াল হাকিম নাজুল বালাগাই হাদিস এসেছে আমি সমস্ত সূত্র বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে সমস্ত হাদিসের সূত্র সমেত আমি নিয়ে এসেছি এখানে আমার সামনে সমস্ত হাদিসের সূত্র আছে যেমন আগের হাদিস ইন্না মিন ইন্না শিয়াতানমান শাইয়ানা আসারান আসানান ওয়াক্তাদাবে আমাল এনা নবীর হাদিস মিজানুল হিকমাত খণ্ড নম্বর দুয়ে হাদিস তাফসিলের সঙ্গে লেখা আছে মাওলা আলী আসলাম বলছেন গোপনে গুণা করা থেকে বিরত থাকো ইন্না ইত্তাকুমা ইসাল্লে ফিল খলওয়াত ফাইনাল হাকেমা হুয়া শাহিদ ফাইনা শাহেদ ওয়াল হাকিম গোপনে গুণা করা থেকে বিরত থাকো কেননা সে দেখছে যে কাল বিচার করবে আল্লাহ রোজ হাসরের দিন কেয়ামতের দিন বিচার করে আমাদেরকে হয় স্বর্গে যাওয়ার অনুমতি দেবে আর নইলে নরকে ফেলে দিতে বলবে তো আমরা যে পাপগুলো করছি সেগুলো সে দেখছে সেখানে সাক্ষীর প্রয়োজন হবে না সেখানে আমরা মিথ্যা কথা বলে আশ্রয় পাবো না তাই মাওলা আলী আলাইসলাম বলছেন তোমরা যখন গোপনে গুণা করো তো এইভাবে হয়তো কেউ দেখছে না কেউ সাক্ষী নেই সুতরাং আমি বেঁচে যাব ইত্তাকুমাশাল্লি ফিল খলওয়াত ফাইনাল মা শাহিদ গোপনে গুণা করা থেকে বিরত থাকো কেননা যে বিচারক সে দেখছে কিন্তু আন্তাফি আইনুল্লাহ ফান্দুর মা আদা তারা তুমি আল্লাহর নজরের সামনে আছো এবারে ভেবে নাও তোমাকে কিভাবে কাজ করতে হবে আর কী করতে হবে আগে মাওলা আলিয়া ইসলাম বলছেন ইয়া কান্তুসি আদান্না ফাইন্না সু আদান্না ইফসুদুল এবাদা ও ইউ আজমুল উইজরা খবরদার কারো সম্পর্কে মন্দ ভেব না খারাপ ভেব না এ তোমার এবাদতকে নষ্ট করে দেবে এবং তোমার পাপের বোঝকে ভারী করে দেবে যতক্ষণ কেউ কোনো পাপ করছে না বা কাউকে যতক্ষণ কোনো পাপের মধ্যে দেখছো না লিপ্ত দেখছো না ততক্ষণ কারো সম্পর্কে এই ধারণা করো না যে এই লোকটা মনে হচ্ছে এই পাপ করতে পারে এই লোকটা হয়তো এই পাপ করে মানে তার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিচ্ছি এই ধারণা কিন্তু মহাপাপ সুয়েজান একে বলা হয় কারো সম্পর্কে কুমন্ত্রণা বা ভুল ধারণা রেখো না এটা তোমার এবাদতকে নষ্ট করবে আর তোমার পাপের বোঝাকে ভারী করে দেবে তারপরে মৌলা আলী আলাইসাল্লাম বলছেন জিকুরুল্লাহ দে আমতুদ্দিন ইসমতুমিনা শায়তান আল্লাহর জিকির দে আমতুদ্দিন অর্থাৎ দিনের ভিদ সুতুন স্তম্ভ পিলিয়ার যত আল্লাহর জিকির করবে তোমার ইমান তত মজবুত হবে ও ইসমত মেনা শায়তান আর শয়তানের থেকে বাঁচার একটা সুন্দর আশ্রয় হচ্ছে আল্লাহর জিকির যখন মানুষ আল্লাহর জিকির করতে থাকে শয়তান তার থেকে দূরে পালায় শয়তান তার থেকে দূরে থাকে আর যখন মানুষ আল্লাহকে ভুলিয়ে দেয় সঙ্গে সঙ্গে শয়তান একে তাকে ক্যাপচার করে বা তাকে ধরে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবসময় যেন আল্লাহর জিকির করতে থাকতে পারি আল্লাহর জিকির করার জন্য সবসময় পবিত্র থাকারও প্রয়োজন নেই পবিত্র থাকা নিজের জায়গায় একটি আবাদত এটা একটা ভালো জিনিস কিন্তু যদি কেউ পবিত্র নাও থাকে কমস কম মনে মনে আল্লাহর জিকির করুক তসবিও তাহলিল করতে থাকুক যেখানে আছে মাঠে ঘাটে অফিসে আদালতে রাস্তায় চলে বেড়াচ্ছে কোথাও যাচ্ছে মনে মনে আল্লাহর জিকির করতে থাকুক যত আল্লাহর জিকির করতে থাকবে তার ইমান তত মজবুত হবে আর শয়তান তার থেকে তত দূরে পালাবে বা দূরে থাকবে জিকরুল্লাহ আমতুদ্দিন ও ইসমাতুমিনা শায়তান হোরারুল হেকাম হাদিস হাদিস নম্বর চারশো চার বা পৃষ্ঠা নম্বর চারশো চারে এই হাদিস দেওয়া আছে আগে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলহা হাদিস পড়তে চাই বিবি জাহরা সালামুল্লাহ আলহা বলছেন খায়রুল্লিল নেসা আল্লাহ ইয়ারাইনা রেজাল ওয়ালা না রেজাল সুন্দর নারীর পরিচয় কি তো বিবি ফাতেমা জাহরা বলছেন সুন্দর নারী ওই নারী যে নিজে পরপুরুষকে দেখে না বা কোনো পরপুরুষের নজর নিজের ওপরে পড়তে দেয় না তাহলে কত আদবের সঙ্গে নারীকে থাকতে হবে সেই নারীকে বলা হয়েছে সুন্দর নারী নেশা যে অন্যদের জন্য আদর্শ বা উদাহরণ যে নারীকে দেখে জান্নাতের হুর দেখতে অতি সুন্দর হবে তারা গর্ব করবে ওই নারীকে নিয়ে যে এই দুনিয়ায় বা হেজাব বা পর্দা বা আদব জীবনযাপন করছে নিজে কোনো পরপুরুষকে দেখছে না বা কোনো পরপুরুষের নজর নিজের ওপরে পড়তে দিচ্ছে না ওই নারী হুরের চেয়ে তো দেখতে সুন্দর হবে জান্নাতে চিন্তা করুন আগে বিবি জাহারা সালামুল্লাহ আলহা বলছেন ইলজাম রিসলাহা ফাইনাল জান্নাতা তাহতা আকদামেহা মায়ের সেবা করো কেননা মায়ের পায়ের তলে জান্নাত নবীরা হাদিস আল জান্নাত তাহতা আকদামিল উম্মাদ মাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত থেকেছে তাই মায়ের সেবা করো যদি জান্নাতে প্রবেশ করতে চাও আদনা মাহাতা কুন মিন রাব্বেহা আন্তাল দেমকা আরা বায়তেহা বিবি জাহরা সালামুল্লাহ আলাহ সালামুল্লাহ আলাহা নারীদের সম্পর্কে বলছেন যে নারী তখন আল্লাহর তরফ আল্লাহর তত নিকটতম হয় যখন সে নিজের ঘরের মধ্যে থেকে নিজের পরিবারের সংসারের কাজ করতে থাকে আল্লাহর উপাসনা করলে সবাব নিজের জায়গায় এবাদত করতে থাকলে তার নিজের স্বভাব আছে কিন্তু কোনো নারী যদি নিজের বাড়িতে নিজের ঘরের থেকে নিজের পরিবারের সেবা করতে থাকে তো সে আল্লাহর তত নিকটে থাকে চিন্তা করুন মানে নিজের পরিবারের স্বামীর বা পরিবারের বাল বাচ্চাদের সেবা করা মানে ওই নারীর জন্যে এবাদতের সমান মানে সে আল্লাহ তত নিকটে হয় তাই ঘরের কাজ বাড়ির কাজ আদবের সঙ্গে সবসময় করতে থাকতে হয় আগে ইমাম হাসান ইসলামের হাদিস পড়ছি ইমাম হাসান ইসলাম বলছেন খায়রুল আখলাক আবাদহানিল লোজাজ সর্বোত্তম ব্যবহার বা চরিত্র যার মধ্যে টালমটল নেই টালমটল মানে দিচ্ছি দেবো হচ্ছে হবে এখন না পরে এসো মানে টলানো কাউকে বারবার টলানো হয় দিয়ে দিন আর নইলে মানা করে দিন অপেক্ষায় রেখে পরে যদি মানা করেন সে বেশি আঘাত পাবে বেশি কষ্ট পাবে তাই অনেক অনেক সময় আমাদের বাংলা ভাষা আমরা বলি বিশ্বঘাতক হওয়া ভালো আশাঘাতক হতে নেই কারণ আশায় রাখলে মানুষ আরও বেশি কষ্ট পায় এটা উদাহরণস্বরূপ বলা হয় এটাও ঠিক না তবুও বলা হয় যে বিশ্বঘাতক হওয়া ভালো আশাঘাতক হতে নেই মানে একেবারে মানা করে দাও এটা হয়তো বেশি উত্তম তার চেয়ে তো যে আশায় রেখে আছো দোবো দোবো পরে পরে দিচ্ছি দিচ্ছি বলে একদিন যে মাসখানে পরে যেয়ে বলছো আর দশ শক্তি আমি দিতে পারছি না তো এক মাস আগে যদি না বলে দেওয়া হতো সে হয়তো অন্য কোনো আশ্রয় দেখতো কোনো অন্য চেষ্টা করত। এক মাস সে অপেক্ষায় থেকে শেষে যখন তার প্রয়োজনের সময় মানা করা হচ্ছে সে বড় বেদনা পায় কষ্ট পায় যে এতদিন ধরিয়ে টলিয়ে টলিয়ে আমাকে আজ এই মুসিবতে ফেলে দিয়েছে তাই এই এক লাখ এমাম নবীরা ভালোবাসেন না হয়তো আমি তাকে মানা করতে পারছি না লজ্জার খাতিরে নিজের ভালো একটা ব্যবহারের রাখার জন্য তাকে বলছি দেবো পরে হচ্ছে চেষ্টা করবে এইভাবে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ঠিক নয় এই ব্যবহার করবেন না যদি পারেন তো বলবেন হ্যাঁ ভাই আমি তোমার জিনিসটা করে দেওয়ার চেষ্টা করব কি আমার দ্বারা যদি হয় তো আমি এই দিনের মধ্যে এত দিনের মধ্যে চেষ্টা করব তবে কাউকে মিথ্যা আশা দেবেন না কারণ আপনি জানেন আপনি কাজটা করতে পারবেন কি না যদি আপনার মনে আশা থাকে সেই বল থাকে মনোবল থাকে যাহা হ্যাঁ আপনি এই কাজটা করতে পারবেন তখন আশা দিন তখন আদা করুন যতক্ষণ তার সম্পর্কে আপনি নিজেই হান্ড্রেড পারসেন্ট মানে শিওরিটি রাখেন না তখন সে মিথ্যা আশা দেবেন না আল্লাহ মিথ্যা আশা দেওয়াকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহ তখলিফুল মিয়াদ খোদা ওয়াদা খেলাফি করে না আর ওয়াদা খেলাফি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না তো ইমাম হাসান আলাইসাল্লাম বলছেন খায়রুল আখলাক আবাদোহানিল লোজাজ সর্বোত্তম ব্যবহার আখলাক চরিত্র সেটাই যেটার মধ্যে টালমটল নেই হচ্ছে হবে এরকম না হয় হোক আর নইলে মানা করে দাও সেটাই মঙ্গল তারপরে ইমাম হাসান সাল্লাম বলছেন হালো নিয়াম মা আকামাত ফায়দা ওয়াল্লাত ওরেফাত যতক্ষণ নিয়ামাত থাকে মানুষ গাফেল থাকে যখন সেটা চলে যায় তখন মানুষ সেই নেয়ামাতের কাদর করে আর এটাই বাস্তব দুনিয়ায় বেশি অনেক নেয়ামাত আছে মাতা পিতা কড় কত বড় নেয়ামাত যতক্ষণ আছে হয়তো ছেলেরা অতরা বা মেয়েরা অতটা কদর করছেন না তাদের কিন্তু যখন তারা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে তখন তাদের কথা স্মরণ হচ্ছে ওনারা এই সময় এইভাবে উপদেশ দিতেন এইভাবে করতে বলতেন কত একটা সুন্দর উপদেশ দিতেন এইভাবে প্রতি জিনিসটা অনেক জিনিস আমাদের সামনে আছে আল্লাহর নেয়ামত আছে তার আমরা কদর করছি না কিন্তু যখন সেই জিনিসটা চলে যায় তখন আমরা তার কদর করি এই দৃষ্টিশক্তি কত বড় নেমাত আমরা ভাবে পাই ভেবে পাই না তার কদর করি না কিন্তু ভুল ব্যবহারের জন্য আস্তে আস্তে যখন চোখের আলো কমে যায় তখন আমরা চিন্তায় করি যে আল্লাহর কত বড় নেমাত থেকে আমরা বঞ্চিত শরীরের একটা একটা অংশ অঙ্গ আল্লাহর কত বড় নেমাত তাকে জিজ্ঞাসা করুন যে ওই অঙ্গ থেকে পঙ্গ হয়ে গেছে বা ওই অঙ্গ থেকে বঞ্চিত তো এইভাবে সমস্ত জিনিস আল্লাহর নেয়ামাত তাই ইমাম বলছেন তুঝাল আম্মা আকামাত ফায়দা ওয়াল্লাত ওরেফাত যতক্ষণ নেয়ামাত থাকে মানুষ তার থেকে গাফিল হয়ে থাকে কদর করে না যখন চলে যায় তখন তার কদর শুরু হয়ে যায় যে কত বড় নেয়ামাত ছিল যা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি তাই আগে থেকে নেয়ামাতের কদর করতে বলা হচ্ছে আগে ইমাম হাসান আলাইসাল্লাম বলছেন এজা আজহার রাতিল নওয়াফিল বিল ফরায়দ ফারফজুহা এজা আজহার রাতিল নওয়াফিল বিল ফরায়দ ফারফজুহা যদি কোনো নফল কাজ ফরজ কাজে বাধা সৃষ্টি করে তখন সেই নফল কাজকে ছেড়ে দাও আমি বারবার অনেকবার বলেছি যদি নফল নামাজ ফরজ নামাজের জন্য বাধা সৃষ্টি করে নফল পড়তে যেয়ে হয়তো আপনি ফরজ পড়ার সময় পাচ্ছেন না তখন শরীয়ত বলছে নফল ছেড়ে আগে ফরজ আদায় করুন ফরজ আদায় করার পরে যদি মন চায় সময় থাকে তখন নফল পড়ুন নফল যদি ফরজের সামনে বাধা সৃষ্টি করে তো ওই নফল কিন্তু সহি না মানে সুন্নত করতে যেয়ে যদি ওয়াজিবকে ছেড়ে দিতে হয় তো আল্লাহ সেটাকে পছন্দ করে না আগে ফরজ বা ওয়াজিবকে আদায় করতে হবে তারপরে নফল করতে হবে তাই বলছেন এমাম হাসান আল ইসলাম এদা আদারতিন নওয়াফিল বিল ফরায়দ ফারফুজুহা যদি নফল জিনিস সুন্নত জিনিস ওয়াজিবের জন্য বাধা সৃষ্টি করে তখন সেই সুন্নতকে ছেড়ে দিও আগে এমাম হোসেন আলাইসালাম এর হাদিস এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই এমামে হোসেন আলাইসাল্লাম বলছেন قال الإمام حسين عليه السلام البخيل من بخل بالسلام البخيل من بخل بالسلام সর্বকৃপণ ওই ব্যক্তি যে সালাম করা থেকে কৃপণতা দেখায় মানে সালাম করা কি সহজ কাজ কেউ আসছে কোনো মুসলমান কোনো ভাইকে দেখছেন সালাম করুন আসসালামু আলাইকুম মনে রাখবেন সালাম করার সব নিরানব্বই আর উত্তর দিলে সে এক সবাব পাবে আর যদি উত্তর না দেয় তো নিরানব্বই আজাব বা সাজা পাবে সালাম করা সুন্নত জবাব দেওয়া ফরজ বা ওয়াজিব আর সুন্নতের স্বভাব এখানে বেশি রাখা হয়েছে আগে আপনি কারোর জন্যে দোয়া করছেন আপনার উপরে আল্লাহর সালামতি হোক শান্তি দান করুক আল্লাহ আপনাকে উত্তরে সঙ্গে সঙ্গে বলতে হবে আপনার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুক শান্তি দান করুক এটা মানবতার পরিচয় এক অপরের জন্য শান্তির কামনা করা এই যে আমরা সালাম করি আসসালামু আলাইকুম মানে আপনার উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক আপনাকে আল্লাহ শান্তি দান করুক বা আপনি আমার থেকে নিরাপত্তায় আছেন শান্তিতে আছেন আমি আমি আপনাকে আঘাত করব না বা আমার থেকে আপনি আঘাত পাবেন না এইভাবে কাউকে মনে করেন আমরা প্রতিশ্রুতি দেই কেউ কাউকে আমরা সান্ত্বনা দিই আর সঙ্গে সঙ্গে উত্তরে তাকে বলতে হবে আমার তরফ থেকেও আপনি নিরাপত্তায় থাকেন বা শান্তিতে থাকেন আমিও আপনাকে কোনো কষ্ট দেবো না আঘাত করব না এটা হচ্ছে মুসলমানের প্রথম পরিচয় সালাম তাই এমাম বলছেন যে ব্যক্তি সালাম করে না সে সর্বকৃপণ কঞ্জুস আলব আগে এমাম হোসেন আল ইসলাম বলছেন আলবোকা মিন খাসিয়াতিল্লাহ নজাত মিনান্নার আল্লাহর ভয়ে রোদন করা কান্নাকাটি করা মানে নিজের পাপকে স্মরণ করে যে আল্লাহ এই ভুল আমার মাধ্যমে হয়ে গেছে আমি পুনরায় আর এই ভুল করব না আমি শয়তানের চক্করণ থেকে শয়তানের বাহাকানেতে এসে এই ভুল করে ফেলেছে তাই রাতের অন্ধকারে যদি কেউ এইভাবে কাঁদে তো আল বোকা মিন খাসিয়াতিল্লাহ নিজাত মিনান্নার জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা সুন্দর উপায় তো জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্তি চাই তো নিজের পাপকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে হবে আর ওইভাবে কাঁদতে হবে ইসবির আগে এমাম বলছেন ইসবির আল্লাহ হাক্কে ইনকান মুররান সত্যর ওপরে ধৈর্য ধরো সহন করো যদিও সেটা হয়তো তোমার জন্য তেত হতে পারে সত্য কথা শুনতে হয়তো অনেক অনেক সময় তেত লাগে খারাপ লাগে কিন্তু সত্যকে সহন করা এটাই সত্যবাদীর বা এক নেক ব্যক্তির পরিচয়ে তাই এমাম বলছেন ইসবির আল্লাহ হাক ইনকানা মুররান সত্যর ওপরে ধৈর্য ধরো সবর করো তাই তোমাকে তেতো লাগুক মানে ভালো লাগুক আর না লাগুক আগে এমামে আলী ইবনেন হোসেন জাইনুল আবদিন আলাহ ইসলামের হাদিস বলছি উনি বলছেন বললে সান আসাদ্দমিন জরব ইসেনান এই জিব্বাহের মার তীরের মারের চেয়ে তো তলোয়ারের মারের চেয়ে তো সেনান মানে বল্লভ বা নাইজা নাইজার মারের চেয়ে তো বেশি কঠিন কারণ ওই তীর তলোয়ারের আঘাত একদিন ভরে যায় কিন্তু কথার মাধ্যমে যদি কারোর অন্তরকে ছিদ্র করে দেওয়া হয় কারোর কলেজাকে ছিদ্র করে দেওয়া হয় সে কিন্তু তাড়াতাড়ি ভুলতে পারে না তাই এই জিব্বের মার মানে ভাষার মার বড় কঠিন মার হয় তাই জিব্বাকে খুব সতর্ক হয়ে ব্যবহার করতে হবে খুব ভালো ভাষায় কথা বলতে হবে আমার ভাষার যদি কেউ আঘাত পায় কষ্ট পায় তো মনে করুন আমি তাকে তীর মেরেছি আঘাত করেছি আর এই আঘাত কিন্তু তাড়াতাড়ি মানুষ বলে না তো জর বললে সান আসাদ্দ মিন জিব্বাহের মার তীরের মারের চেয়ে তো বেশি কঠিন হয় আগে মামেজ আলাইসালাম বলছেন ইয়া কোয়ালকি বা ফাইনা এদাম ও কেদা কেলাবিনার খবরদার যে কেউ কারো গিবাত করো না কেননা যে গিবাত করবে সেই ব্যক্তি জাহান নামের কুকুরের খাদ্য হবে খোদা না করুক আমি যদি কারোর বুড়াই বয়ান করি কারোর কুচ্ছমন্দ গাই কারো সম্পর্কে যদি ভুল বলি অন্যদেরকে বলি বা কারো সম্মানকে আঘাত করার জন্য কাউকে তুচ্ছ দেখানোর জন্য নিচু করার জন্য যদি তার গিবাত করি তো আল্লাহ রব্বুল আলমিন বলছে কোরআনে সে নিজের মৃত ভাইয়ের মাংস খাবে গিবাদ করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান আর ইমাম নবীরা বলেছেন ওই ব্যক্তি যে অন্যর গিবাদ করবে সে জাহান্নামের কুকুরের খাদ্য হবে চিন্তা করুন কত ভয়ঙ্কর সাজা তার জন্যে যদি যার গিবাদ করেছে সে যদি ক্ষমা করে দেয় তো আমি সর্বশেষে জান্নাতে যাব আর যদি সে ক্ষমা না করে তো সর্বপ্রথম জাহান্নামে যাব তো আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমরা যেন জেনে শুনে কারোর গিবাদ না করি আল্লাহ এই বড় গুণা মহাপাপ থেকে আমাদের সকলকে মুক্তি দান করুক ইয়া কবাল গিবা না এদাম কেলাবিনার খবরদার যেন গিবাত করো না কেননা গিবাতকারী জাহান্নামের কুকুরদের খাদ্য হবে ইয়া ইন্না আঞ্জাকুমিন আদাবিল্লাহ আসাদ্দকুম খাসিয়াতাল খাসিয়াতুল্লিল্লাহ ইমাম জাহান আলাইসাল্লাম বলছেন আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ বা আসান রাস্তা আল্লাহর ভয় করে চলা ইন্না আঞ্জা কুমিন আদাবি আদাবিল্লা আল্লাহর আজাব থেকে তোমাদেরকে মুক্তিদান করবে আসাদ্যকুম কুম লিল্লাহ যে আল্লাহর যত ভয় করবে সে আল্লাহর আজাব থেকে তত মুক্তিতে থাকতে পারবে আগে এমামে মোহাম্মদ বাকির আলাইসালাম বলছেন শিয়তনামান আতা আল্লাহ আতা আল্লাহ ও শিয়তনামান আতা আল্লাহ ফিকুল্লে খতোয়াতে মিন হায়াতে আমার শিয়া বা আমাদের অনুগামী তারা যারা পায়ে পায়ে আল্লাহর ইতাত করে অর্থাৎ প্রতি পায় তারা এই ভেবে আগে বাড়ে যে আল্লাহর মর্জি এসতে আছে কি না যদি আল্লাহ রাজি হয় তাহলে তারা আগে বাড়ে আর নইলে না না মানে আতা আল্লাহ আমাদের শিয়া তারা যারা আল্লাহর ইত্তেবা করে আল্লাহর ইতাত করে আল্লাহর হুকুম মেনে চলে যদি আল্লাহর হুকুম না মেনে চলে যে জিনিসগুলো আল্লাহ ফরজ করেছে তাই সে নামাজ রোজা হজ জাকাত হোক আর অন্যদের সঙ্গে সৎ ব্যবহার হোক সৎভাবে লেনদেন হোক যত প্রকারের জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন কোরআনে সেই আল্লাহর হুকুমকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা আহলে বায়তের শিয়া ইমাম মোহাম্মদ বাকলা ইসলাম বলছেন ওই ব্যক্তি আমাদের শিয়া যে আল্লাহর হুকুমকে মেনে চলে আর যে আল্লাহর হুকুমকে মেনে চলে না সে যেন নিজেকে আমাদের শিয়া না বলে আগে ইমাম বাকি আলাইসালাম বলছেন আলিমুন ইয়ান্তফবে ইলমে আবদুল মিন আলফা আবিদিন যে আলিমের ইলিম থেকে অন্যরা লাভবান হবে মানে আমি যে শিক্ষাগুলো দিচ্ছি এই শিক্ষাগুলো পেয়ে যদি অন্যরা লাভবান হয় তো সেই আলিমের সম্পর্কে ইমাম বাকি আলাইসালাম বলছেন আলিমুন ইলমেই যে আলিমের দেওয়া জ্ঞান বা ইলিম থেকে অন্যরা জ্ঞান লাভ করবে লাভবান হবে আফদল মিন ইন আলফা আবেদিন সত্তর হাজার সত্তর হাজার আবিদ এবাদত গুজার আল্লাহর উপাসনা উপাস্যকারীর চেয়ে তো সে উত্তম তাহলে আলিম কত সম্মান রাখেন মেদাদুল ওলমা আফদাল মিন দেমায় শহদা আলিমগণের কলমের কালি শহীদদের রক্তর চেয়ে তো উত্তম কেন বলা হয়েছে কেননা আলিমরা নিজের শিক্ষার মাধ্যমে হাজারো শহীদ তৈরি করে তাই যে আলিমের ইলিম বা জ্ঞান যে দিচ্ছে অন্যদেরকে সেই জ্ঞান থেকে অন্যরা যদি লাভবান হয় তো ওই আলিম মনে রাখবেন সত্তর হাজার আবিদের চেয়ে তো উত্তম ইন্না আকমাল মমিনা এমান আহসান খোলকান আগে এমামে জাফর এমামে বাকির আলাইসালাম বলছেন ইন্না আকমাল মমিনা এমান আহসান খোলকান যার ব্যবহার যত সুন্দর হবে তার ইমান তত বৃদ্ধি পাবে বা তার ইমান তত পরিপূর্ণ হবে মমিনের এক এখলাক যত ভালো হবে ইন্না আকমাল মমিনা এমান মমিনের এমান তত পরিপূর্ণ হবে কমপ্লিট হবে যত তার ব্যবহার ভালো হবে তাই নিজের ব্যবহার অন্যদের সঙ্গে ভালো রাখুন এই সুন্দর সুন্দর হাদিসগুলো যদি আমরা পড়ে এর ওপর আমাল করে অন্যদেরকে বলি বা সবাই যদি আমাল করে তো কত সুন্দর একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি যেটা মনে হয় ভাবা সম্ভব নয় চিন্তা করুন ইন্না আকমাল মিনা এমান আহসানম খোলকান যার ব্যবহার চরিত্র যত ভালো হবে তার ইমান তত মজবুত হবে তার ইমান তত পরিপূর্ণ হবে এভাবে বলছেন আগে ইমামে জাফর সাদিক আলাইসাল্লামের হাদিস বলছি ইমামে জাফর সাদিক আলাইসাল্লাম বলছেন বিসমুল্লাহ রহমান রহিম কাল আল ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম সালাতুল লাইল তুহাসনুল ওয়াজ তুহাসন তুহাসনুল ওয়াজ تحسن الخلق تطيب الريح تدر الرزق تقضي الدين تذهب তজলু আল বসর ইমামে জাফরত আলাইসালাম তাহাজ্জুদ নামাজের সম্পর্কে বলছেন তাহাজ্জুদ নামাজ মানুষের চেহারাকে সুন্দর করে তার ব্যবহারকে সুন্দর করে তার শরীর থেকে সুগন্ধ ছোটে তার রিস্ককে রোজিতে বৃদ্ধি করে তার ঋণ পরিশোধ করে তার দুঃখ কষ্টকে নিবারণ করে তার চোখের আলোকে বৃদ্ধি করে তার দৃষ্টিকে বৃদ্ধি করে সলাতুল্লাহ মানে তাহাজুদ নামাজের এতটা লাভ এই দুনিয়ায় মরার পরে তো উচ্চ স্থান বা কবরের জন্য আলো বলা হয়েছে এই নামাজকে ওই অন্ধকারকে নিবারণ করবে এই তাহাজুদ নামাজ তবে দুনিয়ায় তার লাভ হচ্ছে এই কি সলাতুল্লাহ চেহারাকে সুন্দর করবে তখন এই কসমেটিক মেকআপের প্রয়োজন হবে না তার চেহারা অটোমেটিক এত সুন্দর হবে যে দেখবে তাকে ভালো লাগবে সলাতুল্লাহ তোহাসনুল ওয়াজেব তোহাসনুল খোলক ওইভাবে মানুষের ব্যবহার কিংবা তার শারীরিক ও মনশান্তি দান করে তার শরীর থেকে সুগন্ধ তুতিবর রেহ তার শরীর থেকে সুগন্ধ আসে তুদের রেস তার রিস্ককে বৃদ্ধি করে তাকদের দেন তার ঋণকে শোধ করে তাজাবিল হাম তার দুঃখ কষ্টকে নিবারণ করে তাজরুল বাসার তার চোখের দৃষ্টি বাড়ায় এগুলো মনে রাখবেন তারপরে ইমাম জাফর ইসলাম বলছেন মান কাদ্দামাফি দোয়াই আর বাইনা মোমেনান আর বাইন আমিনাল মমিন সুম্মাদা আলী নাফস উস্তুজিবালাহ যে ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করবে আল্লাহর তার দোয়াকে তখনই কবল করবে তাই তাজ্জুদ নামাজে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করতে বলা হয়েছে তারপরে যদি কেউ নিজের জন্য দোয়া করে আল্লাহ তাকে রদ করে না তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় তাই নিজের জন্য দোয়া করার আগে অন্যদের জন্য দোয়া করুন কেননা যে দোয়া আপনি অন্যদের জন্য করবেন সেই দোয়া আল্লাহর ফেরিস্তারা আপনার জন্য করবে আমাদের দোয়া হয়তো কবুল নাও হতে পারে কিন্তু আল্লাহর ফেরিস্তাদের দোয়া কখনো রদ হয় না আগে এমাম বলছেন আল মজা আলি সবিল আমানা এই বৈঠক যেখানে আমরা সব এক জায়গায় একত্রিত হয়ে বসি অনেক অনেক সময় এই বৈঠক কিন্তু আমানত আমার মানে এই বৈঠকে যে কথাগুলো হচ্ছে যদি অনুমতি না থাকে তো ওই কথাগুলো অন্য কোথাও যেয়ে প্রকাশ করা বা অন্য কোথাও যেয়ে বলা আমানাতে খেয়ানত করা আর আমানাতে খেয়ানত করা মানে মহা পাপ আগে এমাম মুসাক আদিম আলাইসালাম বলছেন তুব আলে না আল মোতামাসকিনা বেহাবলেনা ফি কা এমেনা আলা মোয়ালাতিন আল বারা আমিন আদা এনা উলা ইকা মিন্না ওয়া মিনহুম একটা সুন্দর হাদিস যুগের জন্যে ইমাম মুসা আল্লাহ ইসলাম বলছেন আমাদের অনুগামী অনুসারীদের জন্যে তুবা তুবা জান্নাতের একটা গাছ জান্নাতের মাঝখানে ওই গাছটার ফল খেতে গেলে ফুলের সুগন্ধ শুকতে গেলে জান্নাতে প্রবেশ করতে হবে তাই এটা একটা ইশারা জান্নাতবাসী হওয়ার প্রমাণ তাই এমাম বলছেন তু বালা শিয়াতনা আমার ওই শিয়াদের জন্য জান্নাত আলমতামাসকিন আবি হাবলেন ফিকায়বাতে কায়েমানা যারা আমাদের কায়েম মানে ইমামে মেহদি আলাহ ইসলামের এই অদৃশ্যকালীন যুগে এই গায়বাতের জমানায় যারা আমাদেরকে ধরে থাকবে মানে আমাদের কথা মতো জীবনযাপন করবে আলমতামাসকিন আবি হাবলেন মানে আমাদের দড়িকে ধরে থাকবে মানে আল্লাহ রসুলের হুকুম মেনে আহলে বায়তের হুকুম মেনে চলতে থাকবে ফিকায়বাতে কায়েমেনা আমাদের কায়েমের অদৃশ্যকালীন যুগে গায়বাতের জমানায় আলা মওয়াতে মওয়ালাত শর্ত হচ্ছে কি আমাদের ভালোবাসার সঙ্গে বারা আমিন আদায় না আর আমাদের যারা শত্রু তাদের থেকে দূরে থাকতে হবে তাদের থেকে দূরে থেকে উলা একা মিন্না ওয়া নাহনু মিন্নুম এই শিয়ারা আমাদের থেকে এবং আমরা এদের থেকে আমরা সবাই আহলে বায়তের থেকে নিঃসন্দেহ আমাদের পরিচয় আমাদের পেচান ওনাদের মাধ্যমে কিন্তু এটা আমাদের জন্য বড় গর্বের কারণ যদি আমাদের মাধ্যমে ওনাদের পরিচয় হয় মানে আমরা যদি সুকর্ম করি আমরা যদি ভালো কাজ করি আর আমাদের কর্মকে দেখে যদি লোকেরা বলে যে আহলে বায়তের অনুগামী অনুসারীরা যখন এত সুন্দর তো এনাদের ইমামরা কত সুন্দর ছিলেন তখন ইমাম বলছেন আমরা গর্ব করব আমাদের এই শিয়াদেরকে নিয়ে যাদেরকে দেখে লোক আমাদেরকে চিনবে বা আমাদেরকে বোঝার চেষ্টা করবে যে আমার শিয়ারা যখন এত সুন্দর তাহলে আমরা কত আরও সুন্দর হতে পারি মানে আমাদের সম্পর্কে যেন একটা সুধারণা একটা ভালো মন্ত্রণা লোকদের মধ্যে আসে তাহলে সেই শিয়ারা আমাদের জন্য পরিচয়ের কারণ হবে কোন ওলানা না ওলা তা কোন সাই না আমাদের জন্য সুসম্মানের কারণও অপমানের কারণ হয় না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আগে মা বলছেন আল মমিন কালিলুল কালাম কাসিরুল আমাল ওয়াল মুনাফিক ও কসিরুল কালাম কলিউল আমাল মমিন আর মুনাফিকের এখানে মাওলা পরিচয় করিয়েছেন এমা মৌসা সালাম বলেছেন মমিনকে আর মুনাফিককে তো আল মমিন ও কলিউল কালাম কসিরুল আমাল মমিন কথা কম বলে আমাল বেশি করে তার কাজের মাধ্যমে সে নিজেকে প্রমাণ করে আমি একজন আল্লাহর নেক বান্দা কোনো দোয়াত আল্লিনাস বেগাইরে আলসেনাত কুমু অন্যদেরকে আমন্ত্রণ জানাও ভাষা দিয়ে নয় কার্যের মাধ্যমে তোমার ব্যবহারকে দেখে যেন অন্যরা আকর্ষিত হয়ে তোমার নিকটে আসে তোমাকে পছন্দ করে ভালোবাসে বা তোমার সম্পর্কে বলে যে কত ভালো মানুষটা এইভাবে ইসলামের পরিচয় করাও বা ইসলামের জন্যে প্রচারক বা আইডিয়াল হও আল মমিন কালিল কালাম কাসিরুল আমাল বলে মুনাফিক ও কাসিরুল কালাম কালিউল আমার এর উল্টো মুনাফিক কথা বড় বড় বলবে অনেক কথা বলবে কিন্তু কাজ কম করবে বা হয়তো করবেও না তো মমিন যে নিজের কাজের মাধ্যমে অন্যদেরকে আমন্ত্রণ জানায় বা যার কাজ বেশি হয় কথা কম হয় আর উল্টো মুনাফিক যার কথা বেশি হয় কিন্তু কাজ কম হয় আর নইলে সে দিনের ওপর ওইভাবে আমাল করে যেভাবে করার দরকার আগে বলছেন ইমাম মিন আও যাবে হক আখিক আল্লাহ তাকতুম ইয়ানফাউ লা মিন দুনিয়া ওয়ামেল ওলা মিন আখরাতে তোমার এক প্রতিবেশী তোমার এক ভাই brother in hood brother in Islam দিনী ভাইয়ের তোমার উপরে অধিকার কি তো ইমাম বলছেন মেন আও যে বেহাক আখিক তোমার ভাইয়ের অধিকার তোমার উপরে এই যে লা তাক্তম সাইন ফোক তার থেকে কোনো এমন জিনিস লুকিও না লুকিও না যেটা তার জন্য লাভবান হবে লা মিন দুনিয়া ওয়ালা মিন আখরাতে তাই তার সম্পর্ক দুনিয়া থেকে হোক আর আখেরাতে হোক যেখান থেকে একটা মমিন লাভবান হতে পারবে তোমার ভাই লাভবান হতে পারবে তাই সেই কাজের সম্পর্ক এই দুনিয়ার থেকে হোক আর আকারের থেকে এমন জিনিস গোপন রেখো না কিন্তু দুঃখের বিষয়ে আমাদের ব্যবহারে যখন আমরা দেখছি পরিবেশে যখন দেখছি উল্টো কোনো লাভের জিনিস হলে আমরা চুপি চুপি তার থেকে লাভবান হই আর অন্য কাউকে কানো কানো খবর হতে দিতে দিই না বা কাউকে বলার চেষ্টা করি না যেখানে বলা হচ্ছে তুমি যেমন নিজের জন্য ভালো পছন্দ করো ওইরূপ নিজের ভাইয়ের জন্য ভালো পছন্দ করো তাই এমন কোনো জিনিস নিজের অন্য ভাইদের থেকে লুকিও না যার থেকে সে লাভবান হতে পারবে এই দুনিয়ায় মানে এহকালে ও পরকালে চিন্তা করুন আগে ইমাম আলাইসাল্লাম বলছেন আলজেমাল ইল মালাকা মা ওয়াদ্দা আকা আলা মা দাল্লাকা আলা সেলাহে কালবেকা ও আধার আকা মাফসাদাহু তুমি ওই সমস্ত জ্ঞান লাভ করো সমস্ত জ্ঞান লাভ করো না ওই সমস্ত শিক্ষা লাভ করো বা জ্ঞান লাভ করো যে তোমার এসলা করবে তোমার সংশোধন করবে যার মাধ্যমে তুমি ভালো পথে চলতে পারবে তোমার অন্তর পরিষ্কার হবে সেলাহ কালবেক ও আধারা কামাফসাদ আর ভুল কি অসাদ কি যেটা তোমার সামনে প্রকাশ করে দেবে সেই সমস্ত জ্ঞান লাভ করো যদি এমন জ্ঞান লাভ করো যে জ্ঞান তোমার চোখ খুলবে না যে জ্ঞান তোমার মনকে অন্তরকে পরিষ্কার করবে না যে জ্ঞানের মাধ্যমে তুমি সত্য জিনিস বা হক জিনিসকে দেখতে পারবে না সেরাম জ্ঞান লাভ করে কোনো লাভ নেই আর আজকাল দুনিয়ায় বেশিরভাগ মনে রাখবেন সে যে ধর্মের লোক হোক না কেন সবাই এমনভাবে পাবলিককে বোঝাচ্ছে যে ইনি যেটা বলছেন এটাই হান্ড্রেড পারসেন্ট সঠিক বা আমি যেটা বলছি এটাই ঠিক আর অন্যরা যা বলছে সেটা ভুল এটা যাচাই করার দায়িত্ব এক মমিনের আপনি যেটা শিখছেন যার কাছ থেকে শিখছেন বিবেক বুদ্ধি দিয়ে কোরআন হাদিসের মাধ্যমে যাচাই করে দেখুন এটা আপনার অন্তরকে পরিষ্কার করছে না আরও ময়লা করছে এটা আপনার বিবেক বুদ্ধিকে আরও জাগৃত করছে না শুয়ে ফেলাচ্ছে এটা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করছে না অন্ধকারে নিয়ে যাচ্ছে এটা আপনাকে কার্যের দিকে আমালের দিকে আমন্ত্রণ জানাচ্ছে না আমাল থেকে দূরে নিয়ে যাচ্ছে এই সমস্ত যাচাই করার পরে ওই ইলিমকে নিজের অন্তরে স্থান দিন ওই জ্ঞানগুলোকে নিজের মনে বা অন্তরে জাগা দিন যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার অন্তর পরিষ্কার হবে আর যার মাধ্যমে আপনি ভুল বা বেঠিক জিনিসগুলোকে বুঝতে পারবেন তাই আমার কথা বা আমার বক্তব্য শোনার পরে যখন আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন ভয়েসমেল করছেন লিখছেন যে হজুর আপনার কথা শুনে আমরা এখন হকিকত জানতে পারছি বুঝতে পারছি বাতিল কি হক কি সব বুঝতে পারছি আলহামদুল শুক্রলিল্লা এটাই আমার গর্বের জন্য যথেষ্ট যে আল্লাহর শুকর আল্লাহ আমাকে তৌফিক দান করেছে আমি তাদেরকে সেই জ্ঞান সেই শিক্ষা দিচ্ছি যে শিক্ষার মাধ্যমে তাদের চোখ খুলে যাচ্ছে তারা জাগৃত হচ্ছে তাদের অন্তর সাক্ষী দিচ্ছে তাদের মন বলছে না এটাই ঠিক আর এর মধ্যে যা ছিলাম এর আগে সেটা ঠিক নয় আশা রাখি ওইভাবে জ্ঞান লাভ করবেন আগে ইমাম রতাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ ও মহবুন তাহতালিসানে মানুষ নিজের জিব্বার পিছনে লুকিত যেভাবে কথা বলবেন সেইভাবে আপনার পরিচয় হবে যদি ভালো বলেন তো লোক আপনাকে ভালোভাবে জানবে যদি মন্দ কথা বলেন কটুবাক্য বলেন তো লোক আপনাকে সেইভাবে জানবে তাই নিজের পরিচয় নিজের ভাষার মাধ্যমে করাতে বলা হয়েছে তাকাল্লম্মকাই তো অরাফু কথা বলো যাতে তোমার পরিচয় হয় তো এবারে আমি যখন কথা বলবো যদি ভালো বলি তো আমার পরিচয় ভালো হবে আর যদি মন্দ বলি তো আমার পরিচয় কি হবে এটা মনে হয় বলার দরকার নেই আগে আমাম রেজা আলাইসাল্লাম বলছেন মঞ্জলাতুল ফকি ফিহাদ আল ওয়াক্কা মন্দতুল আম্বিয়া ফিবানি ইসরাইল বর্তমান যুগে এক ফকিহ এক আলিম এক মুফতির স্থান সেই স্থান যে স্থান ছিল বানী ইসরায়েলের নবীদের মানে বানী ইসরায়েলের নবীরা যেমন দায়িত্বশীল ছিলেন ওনারা নিজের উম্মাদকে গাইড করছিলেন ওইরূপ এখন নবীর উম্মতকে ওলমারা গাইড করছেন তো এনারা যদি বা এলিম বা আমাল হন তাহলে এনারা বানি ইসরায়েলের নবীদের মতো যেমন নবী বলেছেন ওলমা উম্মতিকা আম্বিয়াই বানি ইসরায়েল আমার উম্মতের ওলমারা বানি ইসরায়েল নবীদের মতো আও আফজাল মিন আম্বাই বানি আম্বিয়াই বানি ইসরায়েল বানি ইসরায়েল নবীদের চেয়ে তো উত্তম আমার উম্মতের ওলমারা কোন ওলমারা যারা হককে জানে মানে তার উপরে আমাল করে সেটা সঠিকভাবে অন্যদের কাছে পৌঁছে দেয় ওই ওলামানারা যারা হককে লোকাচ্ছে কোরআনের ভুল তাফসির করছে বা হাদিসকে ভুল ব্যাখ্যা করছে বা মিথ্যা জালি হাদিসের মাধ্যমে নবীর দিনকে সর্বনাশ করছে নষ্ট করছে এরা না সঠিক আলিম হতে হবে সঠিক শিক্ষা লাভ করে সঠিক দিন সঠিক ইতিহাস সঠিক হকিকত অন্যদেরকে যে বলবে সেই আলিম হবে বানি ইসরায়েলের নবীদের মতো আর নইলে নবীদের চেয়ে তো উত্তম আগে ইমাম রাজাল্লাহাম বলছেন আল হাদিয়া তো তথা মিনা সুদূর উপহার মানুষের মন থেকে মানে ঘৃণাকে দূর করে দেয় কেউ আমার থেকে যদি ঘৃণা করে এটা প্র্যাকটিক্যাল করে দেখুন ইমাম নবীরা সারা জীবন এমন কথা বলেছেন যেটা সত্যি বাস্তব প্র্যাকটিক্যাল কেউ আপনার উপরে রাগ করে আছে আপনি কোনো বায়নায় তাকে একটা উপহার দিন সঙ্গে সঙ্গে উপহার মানে আগুনের ওপরে পানির কাজ করবে মানে সঙ্গে সঙ্গে তার মন নরম হয়ে যাবে সে কুমন্ত্রণা ছেড়ে দেবে তাই যদি কেউ আপনার উপরে রাগ করে থাকে তো তাকে রাজি করার জন্য সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে তাকে কোনো একটা উপহার দিন এমন জিনিস তাকে দিন যে সে পছন্দ করে দেখুন কত তাড়াতাড়ি সে রাগ ভুলে যাবে আর আপনাকে পছন্দ করবে ভালোবাসবে তাই এমাম বলছেন আলহাদিয়া তো তাজাব জাগায় না মেনা সুদূর মানুষের মন থেকে সমস্ত প্রকারের দুঃখ রাগ কষ্ট বেদনাকে ভুলিয়ে দেয় এই তোহফা এই উপহার আগে ইমাম তকি ইসলাম বলছেন উনওয়ান সহিফাতুল মুসলিম হুসন হলকে কেয়ামতের দিন মুসলমানের নামায় আমাল যেটা তার দোবা হবে তার হেডিং হবে তার এখলাক তার ব্যবহার যার ব্যবহার যত সুন্দর হবে তার নামায় আমাল তত সুন্দর দেখাবে যার ব্যবহার যত খারাপ হবে তার নামায় আমাল তত খারাপ হবে এটা যেন সবাই মনে রাখে আগে এমাম এতকাল ইসলাম বলছেন লসাকাত আল জাহেল মাকতালা ফান্নাস যদি মূর্খরা চুপ থাকতো তো মানুষের মধ্যে মতভেদ হতো না মানুষের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব হতো না ঝগড়া দ্বন্দ্ব কারা বাধায় যারা সঠিক জ্ঞান রাখে না আর বিদ্রুপ বা বিভিন্ন প্রকারের কথা বলে আজ আমাদের সমাজে এটাই বেশি হচ্ছে যারা হকিকাত জানে না যারা সঠিক দিনের জ্ঞান রাখে না যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না তারাই দিনের প্রচার করছে তারাই হাদিস কালামের ব্যাখ্যা করছে যারা সেই হাদিস কালামের সঠিক জ্ঞান রাখে না তাদের কারণে আজ উম্মাদ এত মতভেদ করছে এত দলাদলি করছে এত ঝগড়া করছে এত অশান্তির সৃষ্টি মনে রাখবেন জাহেল জাহিল ফান্নাস মূর্খরা চুপ চুপ থাকলে কখনো মানুষের মধ্যে মতভেদ হবে না বা ঝগড়া বা দ্বন্দ্বের সৃষ্টি হবে না এগুলো বহু ব্যাখ্যা আছে যদি কেউ বুঝতে চায় সরল কথা এমামদের কথা অন্তরে ভেতরে প্রবেশ করে যদি কেউ এ নিয়ে চিন্তা করে তো তার জীবনের জন্যে যথেষ্ট আগে বলছেন ইমাম আল মমিন সাল্লাহ সাথে খেসা আলীন মমিন নিজের জীবনে সর্বদায় তিনটে জিনিসের প্রয়োজন রাখে তৌফিক ও মেন আল্লাহ আল্লাহর তরফ থেকে তৌফিক আল্লাহ যদি তৌফিক না দান করে কারো কিছু করার শক্তি নেই আমি যেমন বারবার বলছি আমি যে এত সুন্দরভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি হেদায়ত করার চেষ্টা করছি সঠিক জিনিস তাদের সামনে তুলে ধরছি বা সৎপথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে তারা এগুলো মানবে আর যদি আল্লাহ তৌফিক না দেয় তো তারা কখনো ওই পথ পাবে না ওয়া ওয়াদমিন নাফসে আর সমস্ত মানুষ চায় তার নাফস তার বিবেক যেন তাকে ভুল থেকে আগা করে বা বাধা দেয় অনেক অনেক সময় আমরা যখন ভুল করতে যাই আমাদের বিবেক আমাদের অন্তর আমাদেরকে মানা করে যাকে নফসে লওয়ামা বলা হয়েছে কিন্তু আমরা নফসে লওয়ামাকে সরিয়ে ধাক্কা দিয়ে নফসে আম্মারা যে ভুল পথে দিকে আমন্ত্রণ জানাচ্ছে তার কথা শুনে আগে চলে যাই নফসে আম্মারা যদি জিতে যায় তো আমরা হেরে যাই আমরা শেষ হয়ে যাই আর নফসে লওয়ামা যদি জিতে যায় তখন আমরা বেঁচে যাই বা সেটাই আমাদের পরকালের জন্যে উজ্জ্বল বা মঙ্গল হবে তো মমিন তৌফিক আল্লাহর তৌফিক চায় দ্বিতীয় মমিন চায় যে তার নফস তাকে যেন আগাহ করতে থাকে সতর্ক করতে থাকে ও কবুল মেম্মানি আনসাহ আর যদি কারোর নফস নিজেকে আগাহ বা সতর্ক না করতে পারে তখন প্রয়োজন হয় কেউ তাকে বলুক কেউ তাকে সৎ পরামর্শ দিক যেমন আমি অনেককে বলছি তো যে ওসিয়ত করবে বা নসিহত করবে যে কথাগুলো বোঝাবে তার কথা তখন শুনে মানার চেষ্টা করতে হবে কবুল ও মেম্মান ইয়ানসাহু যে নসিহত করবে তার নসিহতকে কবুল করে তার উপরে আমাল করতে হবে তবে সকলের নয় যার নসিহত আপনার জীবনকে পরিবর্তন করবে আপনার জীবনকে উজ্জ্বল করবে আপনার জীবনে শান্তি নিয়ে আসবে আপনার ইহকাল ও পরকালকে যে বেটার করবে তার নসিহত শুনুন তার কথা শুনুন আগে এমামে নকি আলাইসাল্লাম বলছেন মানহানত আলেহ মানহানত আলেহে নফসাহু ফলা তামান শর্রাহু যে ব্যক্তি নিজেকে লজ্জিত করেছে তার আঘাত থেকে নিজেকে মুক্তিতে মনে করো না মানে যে নিজেকে লজ্জিত করেছে সে অন্যকে লজ্জিত করবে যে নিজেকে অপমানিত করেছে সে অন্যকেও অপমানিত করতে পারে তাই যে ব্যক্তি তুচ্ছ নিচ লোক যাদেরকে বলা হয় তাদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে যার নিজের আত্মসম্মান নেই সে আপনার সম্মানকে রক্ষা করবে না যার নিজের আত্মসম্মান আছে যে সম্মানীয় ব্যক্তি সে আপনার সম্মান করবে কিন্তু কেউ যদি লজ্জিত হয় অপমানিত হয় তুচ্ছ লোক হয় ছোট লোক যাকে আমরা বাংলায় বলি ছোট লোক সবসময় অন্যদেরকে ছোট করার চেষ্টা করে আর যারা বড় লোক মানে ধনী না যারা সম্মানিত তারা অন্যদের সম্মান করে নিজেকে যেমন সম্মানিত দেখতে চায় ওইরূপ অন্যদেরকে সম্মান করে তাদেরকে সম্মানিত দেখতে চায় আগে এমামে নিকা আলাইসলাম বলছেন তাহের কুলুবকুমিন দারনে সৈয়াদ আফ লকুমুল হাসানাত তাহের কুলুবকুমিন দারনে সৈয়াদ আফ লকুমুল হাসানাত নিজের অন্তরকে মনকে অন্যায় পাপ থেকে দূরে রাখো তোমার নেকি অটোমেটিক বাড়তে থাকবে মানে পাপের থেকে যত দূরে থাকবা তোমাদের নেকি তত বৃদ্ধি হবে বুড়াই করার পরে মানে খারাপ কাজ করলে তারপরে সাজা কিন্তু শরীয়তে বলা হয়েছে যতক্ষণ তুমি খারাপ কাজ না করে নিজেকে বাঁচিয়ে রেখেছ তোমার খাতায় অটোমেটিক ফেরিস তারা নেকি লিখবে মনে করো এই সময়টা আমি বেকার আছি আল্লাহর জিকির করছি কি এই সময় যদি চাইতাম আমি পাপ করতাম কিন্তু পাপ না করে নিজেকে পাপের থেকে রুকিয়ে রেখেছি বসে আছি এটাও আমার এবাদতে বা সবে গুণনা হবে যতক্ষণ আমি পাপ না করছি এই আল্লাহর দুই ফেরিস্তারা যারা লিখছে চিন্তা করুন যতক্ষণ আমি নেকি করছি বা কিছু করছে না ডান ফেরিস্তারা ডান ফেরিস্তা লিখছে ভালো লিখছে যতক্ষণ আমি পাপ না করছি ডান ফেরিস্তার কলম চলবে আর যেই পাপ শুরু করব ডান ফেরিস্তার কলম বন্ধ হয়ে যাবে এবার বাম ফেরিস্তা লেখা শুরু করবে তো পাপ করলে তখন বাম ফেরিস বাম ফেরিস্তা লেখে বাম কান্দের ফেরিস্তা লেখে যতক্ষণ পাপ করছে না সে চুপচাপ বসে থাকে তাই বলা হয়েছে নেকি করো আর না করো কমস কম নিজেকে পাপ থেকে দূরে রাখো নেকি করতে পারলে তোমার তত মঙ্গল তবে নেকি যদি না করতে পারো কমস কম পাপ থেকে দূরে থাকো তোমার মঙ্গলের জন্যে বা হাসানাতে বৃদ্ধের জন্য ততটাই যথেষ্ট আগে আমার বলছেন জামা আলাকা উদ্দ রায় হোফাজ হাতা আতাক কেউ যদি তোমাকে ভালোবেসে তোমাকে সৎ উপদেশ দেয় তো তুমি তার কথাকে মানো তাকে ফলো করো তার কথা মেনে চলো এটাই তোমার মানবতার পরিচয় তোমার জ্ঞানী হওয়ার পরিচয় আগে মামা হাসান ইসকাল ইসলাম বলছেন লা ইয়ারফুল নেমা ইল্লা শাকির ওয়ালা ইয়শকুর নেমা ইল্লাল আরিফ লা ইয়ারিফুল নেমা ইল্লা শাকির ওয়ালা ইয়শকুর নেমা ইল্লাল আরিফ নেয়ামাতকে চেনে না কিন্তু ওই ব্যক্তি যে শুকর করে আর শুকর করে না যতক্ষণ সে নেয়ামাতকে চেনে না তাই আমরা জীবনে যে আল্লাহর কত নেয়ামাত থেকে লাভবান হচ্ছি কত আল্লাহর নেয়ামাত আমরা প্রতিদিন উপভোগ করছি যারা জানে তারা শুকুর করে আর যারা এই নেয়ামাতকে জানে না চেনে না তারা শুকুর করছে না এটাই দুনিয়া আগে ইমাম হাসান ইসকালাম বলছেন মনকান মিনাল ফোকাহা এ সাফসে হাফদিন এ মোখালেফান আলা হাওয়া মতি আল্লে আমরে মাওলা ফালিল আওয়াম আইকাল্লে দু হো তোমাদের মধ্যে যে ফকিহ মানে শরীয়তের সমস্ত বিধান সংবিধান বা জ্ঞান রাখেন এই ফকি সকলেরকে অনুগমন করো না বা অনুসরণ করো না সকলের কথা মেনো না ফকিদের মধ্যে কার কথা মানতে হবে কার ফতোয়ার উপরে আমাল করতে হবে এটা এমামে হাসান আলাইসকাল আলাইসালাম কেননা ওনার ছেলে এমামে মেহিদ আলাইসালাম এই অদৃশ্যকালীন যুগে থাকবেন বলে গায়বাতে থাকবেন বলে উনি নিজের আসহাবদেরকে নবীর উম্মাদদেরকে বলেছিলেন যখন আমার ছেলে পর্দায় গায়বে থাকবে সেই সময় দিনের উপরে আমাল করার জন্যে তোমরা মুফতিগণদেরকে ফলো করবে মানে মোস্তাহেদিন অলমাদেরকে ফলন করবে ফোকাহাদেরকে ফলো করবে কোন ফোকাহা সেই ফোকাহার পরিচয় করছেন এমাম হাসান আজকের আলাইসালাম মানকান মেলাল ফক সাহেল আল্লে নাফসে যে নিজের নাফসের হেফাজত করে মানে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে হাফেজ আল্লে দিনে যে দিনের হেফাজত করেছে বা হেফাজত করছে মানে দিনের সমস্ত আহকামের ওপরে যে আমাল করছে সমস্ত ফরজকে মানে মেনে চলছে হারাম থেকে দূরে থাকছে মোখালেফান আলা হাওয়া আর নিজের ইচ্ছার বিরোধিতা করছে মন চাচ্ছে কোনো ভুল করতে নিজের ইচ্ছার বিরোধিতা করতে সঙ্গে সঙ্গে অপোজিট মানে নেকি করার চেষ্টা করছে মতি আল্লাহ আমরে মাওলা যে নিজের মাওলার হুকুমকে মেনে চলে আল্লাহ রসুল আহলেবাতের হুকুমকে সবসময় মেনে চলছে ফালিল আওয়ামে ইউকাল্লেদু আওয়াম মানে সাধারণ মানুষের ওপরে ফরজ করা হয়েছে সে তখন এমন আলিমের যেন ফলো করে এমন আলিমের ফতোয়া মেনে চলে যে আলিমের পরিচয় বলা হচ্ছে সে নিজের নফসের হেফাজত করবে কোনো প্রকারের পাপ করবে না নিজের দিনের রক্ষা করবে মানে দিনের উপরে আমাল করতে থাকবে ইচ্ছা বিরোধী হবে মানে ভুল পথের দিকে কখনো যাবে না তাই তার নাস কত বলুক আর নিজের প্রতিপালক আল্লাহ রসুল আহলে বাতের হুকুমকে যে মেনে চলে তার ফলো করো বা তার কথা মেনে চলো আগে এমামে জামান আলি ইসলামের হাদিস শুনে আজকের বক্তব্য শেষ করতে চাই এমামে জামান আলি ইসলাম বলছেন ওয়াকসর দোয়া বে তাজিল ইল ফরাজ ফাইনাদা লেখা ফরাজকুম আমার জোহরের জন্যে বেশি থেকে বেশি তোমরা দোয়া করো মনে রেখো আমার জোহরের পরেই তোমাদের জীবনে শান্তি ফিরবে বা আমার জোহরেই তোমাদের মঙ্গল তা আমরা যদি নিজের মঙ্গল চাই তো নিজের ইমামের জোহরের জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহম্মা আল্লাহম্মা আকজিল্লে ওলি একাল ফরাজ আল্লাহ তুমি তোমার ওলির জোহরে রিয়াপ্রেন্সে জলদি করো আল্লাহ যুগের ইমামকে তাড়াতাড়ি প্রকাশ করো যুগের ইমাম যখন ফিরে আসবে বিশ্বে শান্তি ফিরে আসবে মানুষ যে কষ্ট আছে দুঃখে আছে বেদনার মধ্যে আছে বিভিন্ন রোগে ভুগছে সব কিছু ঠিক হয়ে যাবে সমস্ত রোগ তুলে নেবে আল্লাহ সমস্ত দুঃখ কষ্টকে তার বান্দাদের থেকে তুলে নেবে কখন যখন ইমামে জামান আলাহ ইসলাম আসবেন তাই ইমাম বলছেন আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো প্রতি নামাজের পরে প্রতি কন সব সময় আমাকে স্মরণ করে আল্লাহর কাছে বলো আল্লাহ যুগের ইমামকে তাড়াতাড়ি পাঠাও আল্লাহ তুমি যুগের ইমামের জোহরে জলদি করো জানার আসার পরে আমাদের জীবনে সুখ শান্তি ফিরবে আমাদের দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পাবো বা আমরা নিজের মনোকামনা আশা পাবো তাই ইমাম বলছেন আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো এইভাবে আরও অনেক রবায়ত আছে আজ সময় শেষ হয়ে গেছে বলে ইনশাআল্লাহ আশা রাখি এই চোদ্দো মাসুমের চল্লিশটি হাদিস আপনারা মনে রাখবেন আর এর ওপরে আমাল করার চেষ্টা করবেন যদি এর ওপরে আমাল করে যেতে পারি আমরা তো হাসরের ময়দানে আমাদেরকে নবীর হাদিস হিসেবে ফকিহান আলেমা বলে ডাকা হবে আর আমাদেরকে সেফারিশ করার অধিকার দেওয়া হবে মানে আমরা নিজের পরিবারের দশজন পাপি ব্যক্তিকে সেফারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো যদি কেউ নিজের পরিবারের জন্য লাভবান হতে চায় নিজের জন্য লাভবান হতে চায় পরকালকে উজ্জ্বল করতে চায় উজ্জ্বল দেখতে চায় সে কমসে কম যেন চল্লিশটি হাদিস মুখস্থ করে তার উপরে আমল করে শুধু মুখস্থ করা যথেষ্ট নয় সঠিক হাদিস সত্য হাদিস মুখস্থ করতে হবে আর তার উপরে আমাল করতে হবে অন্যদেরকেও বলতে হবে আর তাদেরকেও আমলের দিকে আমন্ত্রণ জানাতে হবে তবে যেটা আসল কথা হচ্ছে কোন দোয়াত আল্লিনাস বেগাইরে আলসেনাতকুম অন্যদেরকে আমন্ত্রণ জানাও নিজের ভাষার মাধ্যমে না নিজের ব্যবহারের মাধ্যমে তো এই হাদিসগুলো প্র্যাকটিক্যাল জীবনে আমাল করে অন্যদেরকে বলতে হবে যে এমাম নবীরা এইভাবে শিক্ষা দিয়ে গেছেন এইভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে আমাদের এহকাল ও পরকাল উজ্জ্বল হবে ওয়াখর দামানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত